আবদুল্লাহ রদিল্লাহ তালন হতে বর্ণিত নবী সাল্লাহ সাল্লাম বলেছেন তোমাদের কেউ যেন এরূপ না বলে যে আমি অর্থাৎ মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ইউনুস আল্লাহ সাল্লাম হতে উত্তম মুসাদ্দ রহমতুল্লা আলহী অতিরিক্ত বলেন ইউনুস ইবনু মাত্তা